বর্তমান জাহিলি সমাজ ব্যবস্থা সুশৃঙ্খল মুসলিম সমাজকে লণ্ডভণ্ড করে দিয়েছে বিভিন্ন কুসংস্কার ও সামাজিক কুপ্রথা মুসলিম সমাজের পবিত্রতা নষ্ট করেছে মুসলিম বিশ্বের উপর জেঁকে বসা তাগুদ শাসক গোষ্ঠী পশ্চিমা নষ্ট সভ্যতার অনুসরণ করে মুসলিম সমাজের উপর চাপিয়ে দিয়েছে নানান কুফুরি আইন তার মধ্যে অন্যতম হল ছেলে মেয়েদের বিয়ের বয়স সংক্রান্ত আইন ছেলেদের বিয়ের বয়স ঠিক করা হয়েছে একুশ বছর আর মেয়েদের আঠারো বছর এই বয়সের পূর্বে বিয়ে করলে তা বাল্য বিবাহ বলে গণ্য হবে এবং তা শাস্তিযোগ্য অপরাধ অথচ বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী ছেলে মেয়েদের যৌন কর্মকাণ্ডে জড়ানোর বৈধ বয়স সর্বনিম্ন চোদ্দ বছর অর্থাৎ চোদ্দ বছর বয়সে ছেলেমেয়েরা উভয়ের সম্মতিতে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হলে তা অপরাধ বলে গণ্য হবে না একই বয়সে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ আস্তক ফিরুল্লাহ এটি সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ বই কিছুই নয় মানব জাতির আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আয়সা আল্লাহ তালাহাকে বিয়ে করেছেন ছয় বছর বয়সে এবং ঘরে তুলেছেন নয় বছর বয়সে ইসলামী শরিয়ায় বালেগ হওয়ার পর সন্তান বিয়ের উপযুক্ত হয়ে যায় তে বালেগ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে তাদের যৌবনের পবিত্রতা বিনষ্ট না হয় বর্তমান জালিম সমাজ ব্যবস্থা বিয়েকে কঠিন করে তুলেছে চারিদিকে অশ্লীলতা ও পাপাচারের উপকরণ সহজলভ্য করেছে বেবিচারের সব পথ খুলে দিয়েছে কিন্তু বন্ধ করে রেখেছে বিয়ের দরজা বিয়ের উপযুক্ত বয়স কবে এই নিয়ে সমাজে নানান ধরনের কুসংস্কার ছড়িয়ে আছে ছেলে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত তাকে বিয়ে করানো যাবে না আমাদের দেশে এটি একটি অলিখিত সংবিধানে পরিণত হয়েছে অথচ আল্লাহ তালা বিয়ের মাধ্যমে মানুষের রিজিকের দরজা খুলে দেন জনজ্ঞানী লোককে প্রশ্ন করা হলো বিয়ের উত্তম সময় কোনটি তিনি উল্টো জিজ্ঞেস করে বসলেন মানুষের কখন খাওয়া উচিত প্রশ্নকর্তাও জ্ঞানী ছিলেন তিনি উত্তর দিলেন যখন খিদে পায় এবার তিনি বললেন বালেগ হওয়ার পর যখনই ছেলে মেয়ের যৌবিক চাহিদা মেটানোর প্রয়োজন দেখা দেবে তখনই চরিত্র পবিত্র রাখার জন্য তাকে বিয়ে করিয়ে দিতে হবে সালাফের কল্যাণ যুগে এই কুপ্রথা ছিল না বালেগ হওয়ার সাথে সাথে ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করা হতো এমনকি ভারতীয় উপমহাদেশে এক শতাব্দী পূর্বেও এই কুসংস্কার ছিল না আমাদের আকাবিরদের মধ্যে শাহ ওলিউল্লাহ মহাদ্দেসে দেহলভি রহিমাহুল্লাহ বিয়ে করেছেন চোদ্দ বছর বয়সে তার ঔরসে জন্মগ্রহণ করেন শতাব্দীর চার মহান ব্যক্তিত্ব শাহ আব্দুল আজিজ শাহ রফিউদ্দিন শাহ আব্দুল কাদির শাহ আব্দুল গনি রাহিমহমুল্লাহ হাদিসে তাড়াতাড়ি বিয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে বিভিন্নভাবে মুসনাদ আহমদে বর্ণিত হাদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম বলেন সালাহাত আলী হুন্না ইদা আতাত ওয়াল ইদা কুফুআন হে আলী তিনটি বিষয় কখনো বিলম্বিত করো না এক সালাতের যখন সময় হয়ে যায় দুই জানাজা যখন উপস্থিত হয় তিন অবিবাহিতা মেয়ের যখন উপযুক্ত স্বামী পাওয়া যায় মুসলিম সমাজের কর্ণধার আলী মোলামা অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও আমরা ফিরে পেতে পারি সালাফের কল্যাণ যুগ বিয়ের ব্যাপারে ছড়িয়ে থাকা কুপ্রথা থেকে আল্লাহ মুসলিম সমাজকে হেফাজত করুন আর মুসলিম যুবকদের যথাসময়ে বিয়ের মাধ্যমে জীবন ও যৌবনের হেফাজত করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন